আয়েশা রাজিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যে আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল মনে করুন আপনি একটি ময়দানে পৌঁছেছেন সেখানে একটি গাছ আছে যার কিছু অংশ খাওয়া হয়ে গেছে আর এমন একটি গাছ পেলেন যার কিছুই খাওয়া হয়নি এর মধ্যে কোন গাছের পাতা আপনার উটকে খাওয়াবেন নাবি সাল্লাহ সাল্লাম উত্তরে বললেন যে গাছ থেকে কিছুই খাওয়া হয়নি এ কথার উদ্দেশ্য হল নাবি সাল্লাহ আলাইসাল্লাম তাকে ব্যতীত অন্য কোনো কুমারীকে বিয়ে করেননি